তা আমরা সংক্ষেপে আজকে দশটি আলোচনা করব একান্ন নম্বর যেটা সেটি হলো আমাদের সমাজে খুব প্রচলিত একটা হাদিস আছে আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া যারা অনেকে শুনছেন এই কথাটা যে বলে যে প্রবৃত্তির জেহাদে হলো আসল জেহাদ নফসের জেহাদ আসল জেহাদ এটা সবচেয়ে বড় জেহাদ আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া যে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা আপনার নফসের বিরুদ্ধে জেহাদ করা এটাই হলো সবচেয়ে বড় জেহাদ আসাদুল জেহাদ অথচ এই কথাটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে আসে নাই মানে সনদবিহীন মিথ্যা বানোয়ার একটা জাল হাদিস এবং এটা এত প্রসিদ্ধি লাভ করছে বাংলাদেশের যে এটাকে মিথ্যা বলতে গেলে অসন্দেহ হয় মানে অনেক সময় কিছু মিথ্যা এত প্রতিষ্ঠিত হয়ে যায় এটা মিথ্যা বিশ্বাস করতে চাইলে সন্দেহ হয় যে এটা মিথ্যা হয় কেমনে মিথ্যা যদি হইতো তো এত আলেম ওলামা এত মানুষের মুখে এটা প্রচলিত একটা মিথ্যা কেমনে এত শক্তভাবে প্রচলিত হয় এটা এত শক্ত প্রচলিত যে এটাকে মিথ্যা বলতেও মানে কষ্ট পায় ব্যথা পায় যে এটা কেমনে মিথ্যা হয় এটা মানে এটা অনেক শক্ত ইমান না হইলে মিথ্যা বলা যায় না এটা এখন এটা যে হাদিস না কোনো সনদে আসে নাই আমরা জানলাম কিভাবে এটাকে আমি গবেষণা করে বের করছি কে বলেন তো দেখি তা কেমনে জানলাম এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থ না আমি কি সব হাদিস গ্রন্থ পড়ে ফেলছি তো কেমনে জানছি এবার বলেন এটা আপনাদেরকে কেউ প্রশ্ন করতে পারে যে উনি যে বলছেন যে এটা কোনো হাদিসের কিতাবে নাই উনি কি দুনিয়া সব হাদিস পড়ে ফেলছে তো উনি জানলো কেমনি এটা যে দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই যে সমস্ত ওলামাই কেরাম দুনিয়ার সব হাদিস পড়ছেন যাদের কাছে সব আসছেন তারাই বলে গেছেন যে এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে নাই এটা আমি ডক্টর ইমাম হুসাইন বলি নাই এটা আজ থেকে আরো শত শত বছর আগে যারা হাদিস গবেষণা করেছেন তারাই বলে গেছেন তারাই বলছেন যে এটা কোনো হাদিসের গ্রন্থে নাই তো ওনারা যে আমলে বলছেন যদি এটা হাদিসে থাকতো তো আজকে এই শত শত বছরের মধ্যে অনেকে বের করে দেখাই দিত যে আছে উনি বলছে যে কথাটা ঠিক নেই যেহেতু আজ পর্যন্ত বের করে কেউ দেখাইতে পারে নাই তাহলে বোঝা যায় এটা কোনো হাদিসের গ্রন্থে নাই আমাদের এই জাল হাদিস শুনে শুনে তো কিছু কিছু আলেমলামা বসে থাকেন এগুলো শোনার জন্য যে এই দশটা মতন যাবে উনি অপেক্ষা করতেছেন যে কখন আসবে এটা আসার পরে ওনার কাজে হইলো মানে এগুলা নিয়ে গবেষণা করবে নিজে কোনো দাওয়াতার কাজ করবে না মানুষকে দিনমুখী করার কোনো কাজ নাই কোনো পরিকল্পনা নাই কাজে একটা শুধু আমরা যে আলোচনাগুলো করি এইগুলোর ভিতরে কোনো জায়গায় ইঞ্চি পরিমাণ কণা পরিমাণ ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এইটা গবেষণা করাই তার কাজ তো উনি অনেক চেষ্টা সাধনা করে করে কিন্তু বের করেন না কদিন পর পর একটা বের করেন যে এই পাগরাও জাল ইমাম হোসাইন <laughs> এই শিরোনাম দিয়ে ইন্টারনেটে বের করেন যে ইমাম হোসাইনকে পাগড়াও করে তা আমি এগুলো দেখি আবার কি পাগড়াও করতেছেন আমাকে তো পাগড়াও কি কালকে একটা দেখলাম আমাকে পাকড়াও করছেন যে হরিণীর যে কাহিনী বলছি তো বলা হয়েছে যে হাদিসে নাই তো উনি একটা কিতাব বের করছেন আল বেদায়া ওয়ান নেহায়া বের করে দেখাইছেন যে দেখেন আছে আচ্ছা তো আমি বললাম কি উনি বলল কি আমি বলছি যে নবিসের কোন হাদিসের গ্রন্থে আসে নাই এটা জাল হাদিস হাদিসের গ্রন্থে আসলেও এটা সনদ জাল এটা মিথ্যা এখন বেদায়া আর নেহায়াকে হাদিসের কিতাব নাকি উনি দেখাবেন যে মোসান্নাফে ইবনি সাহেবার এত নম্বর হাদিস বা মোসান্নাফে আব্দুর রাজাকের এত নম্বর হাদিস অথবা তিরমিজির এত নম্বর হাদিস যে উনি বলছে হাদিসের গ্রন্থে আসে নাই দেখেন তিরমিজির এত নম্বরে আসছে অথবা বলবে যে উনি বলছে এটা জাল আসলে এটা জাল না এটা ইমাম রহমতুল্লাহ আলহ বলছেন এটা সহি তো হাদিসের আমরা বলতেছি হাদিসের কথা যে এটা সহি না এটা জাল তা দেখানো হচ্ছে ইতিহাসের বই অর্থাৎ যে কোনো উপায়ে বিরোধিতা করতেই হবে দেখাইতেই হবে যে এটা আছে আর তাও পঞ্চাশটা বলছি পঞ্চাশটার মধ্যে দুইটা বা তিনটা এরকম বের করছে বের করে করে পাকড়াও করতেছে মানে কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে কত চিন্তাধারার মানুষ আছে হ্যাঁ, সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা যে কথাটা বলতেছি যে এই যে হাদিসে নাই এই যে এই কথাটা প্রথম বলছেন ইমাম আবু নোয়াইম আল ইসপাহানি রাহেমাহুল্লাহ তার একটা কিতাব আছে হেলিয়াতুল আউলিয়া আর ইমাম বাইহাকি রহমতুল্লাহ উনি সবার কাছে প্রসিদ্ধ বাইহাকি শরীফ হাদিসের কিতাব ইমাম বাইহাকির কিতাব জোহদের মধ্যে ওনারা দুজনেই বলছে এটা হাদিস না এটা দুনিয়ার কোনো সনদে আসেন তো ওনারা অনেক আগে শত শত বছর আগে বলছেন যদি হাদিস হইতো ওই আমার কথা যেরকম বের করার জন্য কিছু ভাই বসে আছেন ওনাদের কথা বের করার জন্য এরকম হাজার হাজার বসেছিলেন এতদিনে বের হয়ে যেত যে এটা হাদিসের মধ্যে আছে তো যেহেতু বের হয় নাই তাহলে বোঝা গেল এটা যে জাল হাদিস এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে ওলামাইকেরাম বলছেন এটা একজন প্রসিদ্ধ তাবে তাবি ইব্রাহিম বিন আদাম রাহিমাহুল্লাহ তার নিজের বক্তব্য অনেক সময় অনেক বড় বড় আলেমদের বক্তব্য তার নিজের থেকে হয়তো কিছু কথা বলছেন তো এইটা একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন এইভাবে যেতে যেতে এক সময় নবী সালামের কথা হয়ে যায় হাদিস হয়ে যায় মানে হয়তো আমার থেকে শুনছেন এটা আমার বক্তব্য তা আরেকজন যাই বলছেন যে আমাদের আজকে শাহ ইমাম হুসাইন বলছেন আরেকজনের কাছে গেছে আরেকজনের কাছে গেছে এরকম চার পাঁচজন পরিবর্তন হইতে হইতে এক জায়গায় গিয়ে পৌঁছছে যে এটা সালামের হাদিস আসলে এটা সালামের হাদিস না এইভাবে অনেক হাদিস জাল হয়েছে মানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য বড় বড় ব্যক্তিদের বক্তব্য এগুলো এক সময় এক পর্যায়ে গিয়ে নবী সাল্লি সাল্লামের হাদিস হয়ে গেছে এটা ইব্রাহিম বিন আদম রাহেমাউল্লাহ যিনি একশত একষট্টি হিজড়িতে আন্তেকাল করেছেন ওনার বক্তব্য হিসাবে কোনো কোনো মহাদিসেনিকেরা বলেছেন তবে এখানে এই হাদিসটা জাল কিন্তু এই একই অর্থে সহি হাদিসও আছে মানে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে এত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে আপনার চেষ্টা করা এত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে জেহাদ করা প্রচেষ্টা করা এটার বিরুদ্ধে দাঁড়ানো এটা তো একজন মুমিনের উপরে ফরজ এই এই অর্থে অন্য ভাষায় মানে অন্য এবারতে কিন্তু হাদিসের মধ্যে আসছে যেমন তিরমিজির মধ্যে আসছে সহিবানের মধ্যে আসছে নবিসাম বলছেন আল মোজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে করে তাকে বলছেন এটা সহি মধ্যে আসছে ইবনে মধ্যে আসছে কিন্তু এই কথাটা এত সমাজে প্রসিদ্ধি লাভ করে নাই ওই জালটা প্রসিদ্ধি লাভ করছে মানে কথায় কথায় আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া কিন্তু এই যেটা সহি এটা প্রসিদ্ধি লাভ করে নাই এই জন্য নবী সাল্লামের কথা বলার ক্ষেত্রে নবী সাল্লামের ব্যাপারে সবসময় যেটা নবী সাল্লামের বক্তব্য ওইটাই আমাদেরকে বলতে হবে আর ইব্রাহিম বিন আদামের বক্তব্য কোটি কোটি বক্তব্য আর নবী সাল্লামের একটা শব্দ কোনোদিন সমান না কারণ নবী সাল্লাম দিনের ব্যাপারে যেটা বলেন সেটা ওহি আর ইব্রাহিম বিন আদম এক লক্ষটা বললেও এটা ওহি না তাহলে ইব্রাহিম বিন আদমের বক্তব্য আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া এটা আমরা প্রচার করব না আমরা প্রচার করবো নবী সাল্লামের যেটা সহি সনদে পাওয়া যায় কারণ নবী সালামের বক্তব্যটা ওহি আর কারো বক্তব্যটা ওহি না আচ্ছা এটা গেল একান্ন নম্বরটা বান্ন নম্বর জাল হাদিস বান্ন নম্বর জাল হাদিস হলো আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় যে কেউ কেউ আলেম কেউ কেউ আরেফ মানে আলেম হলো যাদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে এদেরকে বলে আলেম আর যার মধ্যে মারফতের জ্ঞান আছে তাকে বলা হয় আরেফ আলেম আর আরেফ কয় আলেম আর আরেফ দুটা এক জিনিস না আলেম এক জিনিস আরেফ এক জিনিস আলেম হলো শরীয়তের জ্ঞান আর আরেফ হলো মারফতের জ্ঞান কোরআন এবং সন্ন্যার মধ্যে কোন জায়গায় এলেমকে এইভাবে দুই ভাগে বিভক্ত করা হয় নাই একটা শরীয়তের জ্ঞান আর একটা মারফতের জ্ঞান এই জাতীয় বিভক্তি কোরআন এবং সন্ন্যার কোথাও আসে নেই এবং আলেম আরেফ এই বিভক্তিটাও কোনো জায়গায় আসে না এখন নবী সালাম কি আলেম ছিলেন না আরব ছিলেন দুইটাই ছিলেন বলা যায় আচ্ছা সাহাবাইকেরাম কি ছিলেন আলেম ও আরব সব ছিলেন অর্থাৎ কোরআন এবং সুনার জ্ঞান যাদের মধ্যে থাকবে এরা আলেম আরেফ সবেই কারণ এর বাইরে তো জ্ঞানে নাই জ্ঞানে তো এক জায়গায় তো ওই জ্ঞান যাদের মধ্যে থাকবে এরা আবার দুই ভাগে বিভক্ত হবে কেন দুই ভাগে বিভক্তের রহস্য হলো যে একটা জাহেরি আলেম আর একটা বাতেনি আলেম তো ওলামাই কেরাম কোরআন এবং সন্ন্যার মধ্যে যা লেখাপড়া করেন আর পড়ান পড়েন আর পড়ান এইগুলো তো সব জাহেরি সব স্পষ্ট আছে আরেকটা সোরা এলেম আছে মানে এটা গোপনীয় এলেম এইটা কেউ দেখেও না জানেও না যখন আপনি আমাদের ধরলেন যে হুজুর এটা পাইছেন কই তখন তো আমি এটা দুনিয়ার কোনো জাহেরি যত কোরআন তাপসির আছে হাদিস আছে কোথাও তো পাবো না তা লাস্টে কি বলতে হবে আছে এটা বাতে নিয়ে এলেন তা আপনি তো আর বাতে নিয়ে এলেন কোথায় আছে কি খুঁজে পাবেন নাকি বাতে নিলেন তো খুঁজে পাবেন না এটার অস্তিত্ব পাবেন না এই ছুরি করার বড় সুযোগ হলো বাতে নিয়ে এলেন এই বাতে নিয়ে এলেমের দরজা দিয়ে ইসলামের ভিতরে যত সেরেক ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে যত বেদাত ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে যত রকমের ইসলামের অপব্যাখ্যা ঢুকছে বাতেনি রাস্তা দিয়ে কারণ বাতেনি রাস্তা ধরার তো কোনো সুযোগ নাই আপনি পাবেন কই ধরবেন কেমনে এটা সত্য না মিথ্যা বুঝবেন কেমনে কারণ এটা তো দেখাও যাবে না কোনো কিতাবেও নাই কোথাও নাই তো জিজ্ঞেস করলে এটা কোথায় আছে কয়টা সিনার মধ্যে আছে এটা সিনা বসিনা এটা কিতাবে লেখাপড়া করে পাওয়া যায় না এটা সিনার থেকে সিনা যায় অথচ এই জাতীয় কোন জাল হাদিস কোন জায়গায় লেখা নাই যে সনদ আকারে এরকম জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য এলেম দুই রকমের একটা জাহেরি একটা বাতেনি আমি হাদিসের মধ্যে যেগুলা বলি এগুলা জাহেরি আর আমার কল্পের ভিতরে শিলার মধ্যে কিছু গোপনই আছে এগুলা আমার থেকে আলীর কাছে যায় আলীর থেকে হাসান বসরির কাছে যায় হাসান বসরির কাছে শিয়াদের কাছে যায় শিয়াদের থেকে বাংলাদেশে যায় ইন্ডিয়া যায় এরকম কোন জাল হাদিস আছে কোথাও নাই এরকম সনদে কোথাও আসে নাই এগুলো সব শিয়ারা বাইর করছে বাতারিয়ালাদের মূল আবিষ্কারক শিয়া সম্প্রদায় এবং ওই শিয়াদের থেকে আস্তে আস্তে আমাদের উপমহাদেশের দিকে আমদানি হয়েছে এদিকে চলে আসতেছে বাতানিয়ালাদের অর্থাৎ বাতেনি এলেম বলতে আলাদা কিছু নাই যত রকমের এলেম আছে ইসলামের যত এলেম সমস্ত এলেম কোরআনে কারিমের মধ্যে আছে সমস্ত এলেম নবিসামের সন্ন্যার মধ্যে আছে হাদিসের মধ্যে আছে আর এর বাহিরে যে এলেম সেগুলো আমাদের দরকার নেই যেগুলো আমাদের দরকার মানবতার জন্য দরকার দুনিয়ার জন্য দরকার আখেরাতের জন্য দরকার জান্নাতে যাওয়ার জন্য দরকার জাহান্নাম থেকে মুক্তির দরকার সেগুলো আল্লাপাকে কোরআন এবং সুন্নার মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন জাহেরি করে দিচ্ছেন বাতেনিগুলো সেগুলো আল্লাহর কাছে থাকুক এগুলো আমাদের দরকার নেই আপনি জাহেরিগুলো যেগুলো আল্লাহ কোরআন এবং সুন্দর মধ্যে দিচ্ছেন সেগুলোই আমল করি কুল কিনারা নাই তো বাতেনিগুলো দরকার কি জামালা বাড়ানোর দরকার থাকে যেটা আছে স্পষ্ট কোরআন এবং সুন্নায় সেটাই তো আমরা আমল করে শেষ করতে পারি না কি কেউ এমন আছে বাংলাদেশে যে যিনি কোরআন দিছে যত আমল আছে সব করে ফেলছে উনি আমল আরো খুঁজতেছে পাইতেছে না এই জন্য পাতে নেই কোনো জায়গায় গোপনে কিছু আছে কিনা এগুলো খুঁজে বাইর করতেছে তাহলে যেগুলো আল্লাহ পাক আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে যেগুলোর ব্যাপারে সেগুলোই আমরা আমল করার চেষ্টা করি ওই বাতে নেই খোঁজার আমাদের দরকার নাই অথবা এমন কিছু নাই যে নবী সালাম জীবিত অবস্থায় বলতে ভুলে গেছেন ভুলে গেছিলেন নাউজুবিল্লাহ এইরকম বিশ্বাস করলে ইমানে চলে যাবে যে নবী সালাম জীবিত অবস্থায় বলতে ভুলে গেছিলেন এতেকালের পরে বিভিন্ন অলি উলিয়াদেরকে স্বপ্নে দেখাই দেখাই স্বপ্নের মধ্যে বলে দিচ্ছেন যে এই শোনো আমি তো ওইটা বলে গেছিলাম এইটা এমনি হবে এটা এমনি হবে এই জাতীয় নাকি অনেককে এরকম গোপনে আপনার স্বপ্নের মাধ্যমে এলহামের মাধ্যমে কাশ্মের মাধ্যমে নবী এরকম নির্দেশনা দেন নাহজুবিল্লাহ এইটা বিশ্বাস করা মানে নবী সাল্লাহ সাল্লাম তার আমানতে খেয়ানত করছেন নাহজুবিল্লাহ কারণ ওহিটা তার কাছে আমানত তো তিনি বিদায় হজের ভাষণের পরে সাহাবাই কেরামদের থেকে ওয়াদা নিছিলেন যে আমি কি তোমাদের কাছে সব পৌঁছাইছি হাল বাল্লাক তো আমি কি সব পৌঁছাইছি সাহাবাই কেরাম বলছেন আপনি সব তখন আকাশের দিকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এই তোমার বান্দারা সাক্ষী দিতেছে যে আমি সব পৌঁছাই দিছি এখন যদি আমরা বিশ্বাস করি যে নবী সালাম সব পৌঁছাইতে পারেন নাই কিছু রয়ে গেছে পরে পৌঁছাইছেন তাহলে নবী সালামের কথাকে মিথ্যা ধরা হয় নাহজুবিল্লা সাহাবাইকরাম যে সাক্ষী দিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন না পৌঁছানোর পরেও বলছে সব পৌঁছাইছেন অর্থাৎ নবী সাল্লাম দিনের ব্যাপারে যা পৌঁছানো দরকার সমস্ত এলেম সমস্ত জ্ঞান জীবিত অবস্থায় পৌঁছাই দিয়ে গিয়েছেন এই জন্য এই জাতীয় যে কিছু শরীয়তের এলেম কিছু মারফতের এলেম কিছু তরিকতের এলেম কিছু জাহেরি এলেম কিছু বাতেনি এলেম এগুলো আমাদের এই দেশে শোনা যায় আরবের আলমারা এগুলো শুনে নাই কোনোদিন যে কিছু শরীয়ত কিছু মারফত কিছু তরিকত কিছু জাহেরি কিছু বাতেনি এলেম আবার এত রঙের হয় কেমনে এলেম তো সব একরকমেরই কোরআন আর হাদিসে যা আছে সব তো একরকমের এলেমই কিন্তু এগুলো ওই যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের যে এটা বাতেনি এটা এই এটা সে বাতেনি নাকি কত হাজার এলেম আছে একদিন আমাকে একজন বলছে বাতেনি এলেম তো মানে জাহেরি এলেমের থেকে আরো বেশি মানে জাহেরি যা আছে তার থেকে কত হাজার গুণ বেশি নাকি বাতেনি এলেম এত বাতেনি এলেম থাকুক ওগুলো শয়তানের কাছে থাকুক ওগুলো আমাদের দরকার নাই সেগুলো যে আখলা যে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও এই এই যে কথাটা এটা একেবারে ভিত্তিহীন সনদবিহীন জাল হাদিস মানে কোনো হাদিসের গ্রন্থেই আসে নাই এটা ওই যে সিনা বসিনা বাতেনি যে এটা একজনের থেকে একজন শুনতেছে আর এটা হাদিস নামে চলতেছে যে আল্লাহ রসুলাম বলছেন তাকাল্লাকু বে আখলা কেল্লা আল্লাহর গুণে গুণান্বিত হও আচ্ছা চুয়ান্ন নম্বর জাল হাদিস চুয়ান্ন নম্বর জাল হাদিস যেটা এটাও আরো খুব প্রসিদ্ধ এটা হলো গাউস কুতুব আওতাব আক্তাব আবদাল নুজাবা এগুলো শুনে নাই এমন মানুষ খুব কম যে পৃথিবীতে কিছু গাউস আছে কিছু কুতুব আছে কিছু কুতুবল আক্তাব আছে তারপরে কিছু আওতাদ আছে কিছু আবদাল আছে কিছু নুজাবা আছে এগুলোর আবার স্তর আছে যে আল্লাহ আল্লাহর প্রশাসনটাকে এইভাবে সাজাইছেন অর্গানোগ্রাম বানানো আছে যে আল্লাহ এই প্রশাসন কিভাবে চালান এই প্রশাসন চালানোর জন্য আল্লাহর জমিনে কিছু কুতুব আছে কিছু গাউস আছে কিছু আওতাদ আছে কিছু আক্তাব আছে কিছু আবদাল আছে কিছু নুজাবা আছে নাওজবিল্লা সেরকি বিশ্বাস আল্লাহ সুবান এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ পাক তাদেরকে কিছু দায়িত্ব দেন কোনো ক্ষমতা দেন না তাদের কোনো ক্ষমতা নাই কিছু দায়িত্ব আছে আর মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে কোনো দায়িত্ব দেন না ক্ষমতাও দেন না আমার কথাটাকে বুঝাতে পারছি যে মানুষ এবং জিন এর মধ্যে নবী রাসুল আছেন মানুষের মধ্যে অনেক অলিয়া উলিয়া দিনদার সলেহীন ওলামাইকেরাম আছেন কাউকে আল্লাহ সুবান কোনো দায়িত্ব দেন নাই যুগে যুগে কেয়ামত পর্যন্ত দিবেনও না কোনো ক্ষমতাও দেন নাই শুধুমাত্র ফেরেস্তাদেরকে কিছু কিছু বিষয়ে আল্লাহ সুবাহতালা দায়িত্ব দিয়েছেন কিন্তু তাদেরকে ফেরেস্তাদেরকে আল্লাহ ক্ষমতা হতেন নাই আল্লাহর ক্ষমতা একক তাওহিদ আল্লাহর তাওহিদ হলো আল্লাহর ক্ষমতা একক আল্লাহ এই ক্ষমতা কাউকেই দেন না কোনো মাখলুককেই দেন না কোন নবী রাসুলকেও দেন না কোনো জিনকেও দেন না কোনো ফেরস্তাকেও দেন না অথচ আমাদের এই সমাজে আমাদের দেশে যারা বড় বড় বুজুর্গ নামে পরিচিত আল্লাহর অলি নামে পরিচিত তারাই এই সেরেকি বিশ্বাস মানুষের মধ্যে ঢুকাইতেছে যে আল্লাহর এই প্রশাসন আল্লাহ এইভাবে যে কিছু কুতুব দিয়ে কিছু আক্তাব দিয়ে কিছু আওতাব দিয়ে কিছু আবদাল দিয়ে কিছু নুজাবা দিয়ে আল্লাহ নাকি পৃথিবী চালায় না কোরআন এবং সন্ন্যায় এই জাতীয় গাউস কুতুব আওতাব আক্তাব নুজাবা এইগুলোর কোনো আলোচনাই কোরআন হাদিসে নাই অথচ আমাদের দেশে সব মানুষ কিন্তু জানে কুতুবুল আক্তাব কুতুবের নাম শুনে না এরকম নাই কুতুবের তো কতজনের নামে আছে কুতুবুদ্দিন কুতুবুল ইসলাম আমাদের দেশে আছে না কুতুব নামে আছে এই কুতুব শব্দ পাইছে কোথায় ওই যে যুগে যুগে শুনছে যে পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে অনেক কুতুব আছে তারপরে আপনার গাউস আছে গাউসুল আজম আছে তারপরে মানুষদেরকে গাউস বানানো হয়েছে গাউস মানে আপনার পরিত্রাণকারী আল্লাহ সুবান হলেন গাউস অথচ পৃথিবীতে মানুষকে গাউস বানানো হয়েছে আবার গাউসুল আজমও বানানো হয়েছে তারপর আপনার আওতাব বানানো হয়েছে আক্তাব বানানো হয়েছে এগুলো সব সনদবিহীন ভিত্তিহীন জাল হাদিস এখানে একটা জিনিস হাদিসে পাওয়া যায় সেটা হলো আবদাল আবদাল এই পরিবেশ একটা হাদিসে আছে এর বাইরে গাউস কুতুব আওতাব আক্তাব নোজাবা এগুলো হাদিসে কোথাও নাই শুধু আবদাল শব্দটা হাদিসে আছে কয়েকটা হাদিসের মধ্যে আবদাল আসছে যেমন একটা হাদিস মোস্তাদ ইমাম আহমদের হাদিস আলী রাজি আল্লাহ তালহুর সময় যখন আলী এবং মহাবিয়া রাজি আল্লাহ তালহুমার মধ্যে যুদ্ধ চলছিল তখন লোকেরা এসে আলী রাজি আল্লাহ তালহুকে বললেন যে আপনি মোয়াবিয়ার জন্য এবং শামের লোকদের জন্য সিরিয়াল লোকদের জন্য আপনি একটা লানত করেন আল্লাহর কাছে বদোয়া দেন তা আলী রাজি আল্লাহ তালাহু বললেন শোনো শাম দেশের লোকদের জন্য বদোয়া দেওয়া যাবে না মোয়াবিয়া তো একজন সাহাবি তার জন্য দেওয়াই যাবে না এবং সাম দেশের লোকদের জন্য বদোয়া দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুলাম বলছেন আল আবদাল আবদালেরা থাকবে সাম দেশে রবিসামের বক্তব্য যে আবদাল থাকবে সাম দেশে সিরিয়াতে ওয়াহুম আর বাউ নারা জোলান আর আবদাল হবে আপনার চল্লিশ জন আবদাল থাকবে চল্লিশ জন মা এদের একজন যখন মারা যাবে আল্লাহ পাক সেখানে আরেকজন তৈরি করে দিবেন সুহান আল্লাহ এদের কারণে আল্লাহ পাক পৃথিবীতে বৃষ্টি নাজিল করেন আদা শত্রুদের উপরে আল্লাহাক তোমাদেরকে বিজয়ী দান করেন শাম আজাব শামবাসীদের উপর থেকে আল্লাহাক এদের কারণে আজাব উঠিয়ে নেন এই হাদিসটি মোস্তাদ আহমদের হাদিস এবং এটা সহি হাদিস আরেকটি হাদিস আসছে মোস্তাদ আহমদের মধ্যে এই হাদিসটাকে কেউ কেউ হাসান বলছেন কেউ কেউ মনকার বলছেন আল এই উম্মতের মধ্যে আব্দাল থাকবে তিরিশ জন এই উম্মতের আব্দাল হলো তিরিশ জন মাসালু ইব্রাহিম খলিল রহমান যেমন ইব্রাহিম আলাইসালাম রহমানের খলিল এই তিরিশ জনও আল্লাহ সুবান তালার এরকম খলিল থাকবেন সুহান এদের একজন যখন মারা যাবেন আল্লাহাক সেখানে আরেকজনকে আবদাল বানিয়ে দিবেন সুহান আল্লাহ এইরকম আরো কয়েকটা হাদিস আছে তাহলে বোঝা যায় যে আবদাল নামক যে পরিভাষাটা এটা ঠিক আছে তবে কোন ব্যক্তি আবদাল এটা ওই ব্যক্তি জানবে না তাকে আল্লাহ ঘোষণা দিয়ে দিবে না তোমাকে আবদাল নিয়োগ দিছি তুমি আবদাল এইটা সে নিজেই জানবে না কোনো আবদাল যারা অর্থাৎ পৃথিবীতে আপনার যারা সবচেয়ে সলেহীন থাকবে নবী রাসুলদের পরে কেমন পর্যন্ত আর তো নবী রাসুল আসবেন না উম্মতের মধ্যে যারা সবচেয়ে সলেহীন যারা মুখলেসীন এরকম বান্দা যারা থাকবেন এদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে যারা এরাই হলো জমিনে আবদাল তো এইরকম কারা এটা কেউ নিজে বলতে পারবে না কারণ একজন যত বড় আবেদ হোক যত বড় আলেম হোক তিনি বুঝতে পারবেন না যে পৃথিবীতে তার থেকে বড় আলেম বড় আবেদান নেই তাহলে উনি কেমনি বুঝবেন উনি চল্লিশ জনের ভিতরে আছেন বা তিরিশ জনের ভিতরে আছেন এটা আল্লাহ সুবান ছাড়া আর কেউ জানেন না এখানে আবদালের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন যে আবদালের কারণে আল্লাহ নবিসাম বলছেন যে এদের কারণে বৃষ্টি হয় এদের কারণে আল্লাহ তোমাদেরকে শত্রুদের উপরে বিজয় দান করেন অনেকগুলো বরকত এদের কথা বলছেন এবং এক সাহাবি এসে নবিসামের কাছে বিচার দিয়েছিলেন যে ইয়া রসুল্লাহাম আমি সারাদিন কাজ করি আমার ভাই কোনো কাজ করে না আমার ভাই খালি এই মসজিদ নবীতে আপনার কাছে বসে থাকে আপনার হাদিস শুনে আর কিছু করে না তো নবিসাম বললেন লা আল্লাহ কা তুরজা কবিহি তিরমিজির হাদিস নবিসাম বললেন যে ওই তোমার বাইয়ের কারণে আল্লাহ তোমাকে রিজিক দেন সোভান তোমার বাই যে কোনো কাজ করে না এখানে আসে বসে থাকে আমার কাছে আমার হাদিস মুখস্থ করে হাদিস শিখে এলেম চর্চার মধ্যে আছে এই তোমার এই বাইয়ের কারণে তুমি যে রিজিক অন্বেষণে বের হও আল্লাহ তোমাকে রিজিক দান করেন সোভান তাহলে বোঝা যায় যে এরকম সলেহীন দিনদার মুখলেসিন যারা যারা দিনের খাদমতে থাকেন এলএমের কোরআন সন্ন্যার খাদমতে থাকেন দেখা যায় যে বাইরে গিয়ে ওই রকম টাকা পয়সা ইনকাম করতে পারে না রিজিক অন্বেষণ করতে পারে না দিনের কাজে বেশি ব্যস্ত থাকেন তাহলে এর কারণে পাক অন্যদেরকে তার পরিবারে বা অন্য আশেপাশে যারা থাকেন তাদের মধ্যে পাক রিজিকের প্রশস্ততা দিয়ে দেন তাহলে এরকম ঠিক আবদাল যারা থাকেন জমিনে এদের কারণে আল্লাহ সুবান এরকম বৃষ্টি নাজিল করেন শত্রুর উপরে বিজয় দান করেন এদেরকে আল্লাহ খলিলের মতো আল্লাপাক গ্রহণ করে নেন তবে এদের কাছে দোয়া চাওয়া যাবে না মানে এদের মাধ্যমে এদের উসিলে দিয়ে দোয়া করা বা এরা দোয়া করলে আল্লাহ ফেরত দিবেন না আল্লাহ এদের দোয়া কবলে করবেন বা এদের অনেক ক্ষমতা আছে এদেরকে আল্লাহ পৃথিবী পরিচালনার ক্ষমতা দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন এই জাতীয় বিশ্বাস পোষণ করা যাবে না এগুলো সেরকি বিশ্বাস তবে জমিনে এরকম আবদাল থাকবেন আবদাল মানে সলেহীনের উচ্চস্তর এরা হলেন আবদাল মেক্কার বান্দাদের মধ্যে যারা উচ্চ স্তরের আচ্ছা পঞ্চান্ন নম্বর জাল হাদিস যেটি সেটি হল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেন্দ্রিক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি একজন সালহীন তিনি একজন দিনদার মুখলেসিন বড় আলেম ফকি মুহাদ্দিস মুজতাহিদ ছিলেন তিনি চারশো একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন পাঁচশো একষট্টি হিজড়িতে তিনি ইন্তকাল করেছেন ওই শতাব্দীর বড় বড় আলেমদের মধ্যে উনি একজন বড় আলেম এবং উনি বড় জাহেদ ছিলেন বড় ধরনের জুহদিয়াতের অধিকারী ছিলেন তার বয়ানে তার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হইতেন এবং তিনি ওই যুগের জালহাদিসের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামকারী ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ যিনি এত বড় সংগ্রাম করছেন তিনি নিজেই জালহাদিসের কবলে পড়ে গেছেন মানে যিনি জমিন থেকে জাল হাদিস উচ্ছেদ করার জন্য ওই যুগে প্রচেষ্টা চালিয়েছেন পরবর্তীতে লোকেরা তাকেই কেন্দ্র করে জাল হাদিস বানায় ফেলছে এবং তিনি সেরেক দূর করার জন্য তাওহিদ কায়েমের জন্য ওই যুগে সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন পরবর্তীতে লোকেরা তাকে কেন্দ্র করে সেরেক বানাই ফেলছে আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহকে বানাইছে কাউসুল আজম অথচ আজম হলেন কে একমাত্র আল্লাহ সুবান আজম মানে মহান পরিত্রাণ দাতা তো মানুষকে পরিত্রাণ দিতে পারে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ অথচ উনাকে বানানো হয়েছে বিপদে আপদে পড়লে মানুষ ডাক দিবে কাকে একমাত্র আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দিবে অথচ এখনো জমিনে এরকম মানুষ পাওয়া যায় যারা বিপদে পড়লে কয় ইয়া গাউসুল আজম গাউসুল আজম বলে ডাক দে গাউসুল আজম তাকে বিপদ থেকে বাঁচাইব অর্থাৎ ওনাকে কেন্দ্র করে সেরেক তারপরে উনি মায়ের পেটে থাকতে কত পারা মুখস্থ করি নাকি চলে আসছেন যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী একটা সুরা মুখস্থ করে আসতে পারে নাই ইমান আপনাকে করার আগে আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস আচ্ছা নবী বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই এই জন্য মায়ের পেটে মুখস্থ করতে পারেন নাই যখন কোরআন নাজিল হচ্ছে পৃথিবীতে তখন অসংখ্য সাহাবি জন্মগ্রহণ করছেন তাদের মায়েরা রাত দিন কোরআন তালাবাত করছেন কোরআন নাজিল হচ্ছে কোরআনের বৃষ্টি বর্ষণ হচ্ছে একজন সাহাবি কোনদিন মায়ের পেট থেকে একটা সুরা মুখস্থ করে আসছেন এরকম নজিরও নেই তাবেই তাবেইনে কেরামের মধ্যে নাই তাবে তাবেইনে কেরামের মধ্যে নাই অথচ দেখেন সেই সাতশো একাত্তর হিজড়িতে সাতশো একাত্তর বছর পরে নবিসামের হিজরতের জন্মগ্রহণ করছেন তিনি নাকি উনিশ বারা মুখস্থ করে চলে আসছেন ওনার নাম নিলে লোম নাকি কয়টা জ্বরে আড়াইটা দুইটা আরেকটার অর্ধেক মানে অর্ধেক থাকে আর অর্ধেক ঝরে যায় তারপরে ওনার কারণে ওই বাগদাদের কবরে নাকি কোথাও আজাব হয় না উনি নাকি ইয়ারে ধরে ফেলছিলেন ওই যে মন কান্না কেরে রে যে মন মনকান্না রে ধরে উনি নাকি এমন থাপ্পট দিছেন মনকান্নকির ভয়ে আর এখন ওখানে আসে না বাগদাদে আসে না যে ওই কবরস্থানে নাকি কবরের আজাব নেই এইরকম ওনার নামে অসংখ্য এরকম মিথ্যা কথা সেরেকি কথা বিভিন্ন কথা প্রচলন করা হয়েছে পরবর্তীতে ওনার দুইশো আড়াইশো বছর পরে এসে ওনার নামে কাদের ইয়া তরিকারও আবিষ্কার করা হয়েছে ওনার লিখিত বই আছে এখনো পৃথিবীতে আলেবিন গানিয়া তত্ত্ব আলেবিনের মধ্যে ওনার কোনো তোল্লা সাল্লামের অনুসারী অথচ ওনাকে কেন্দ্র করে পরবর্তীতে লোকেরা তরিকা বানাই ফেলছে আচ্ছা যাই এগুলো সব মিথ্যা কথার পরে এখানে আমরা যেহেতু হাদিস কেন্দ্রিক সবচেয়ে বড় জঘন্য জাল হাদিস যেটা সেটি হলো যে মেয়েরাজের রাত্রে নবী সাল্লাম নাকি যখন আল্লাহর আশে উঠতেছেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাঁধের উপরে পা দিয়ে নবী সাল্লাম আল্লাহর আশে উঠে গেছেন নাউজুবিল্লাহ নবী সাল্লাম আল্লাহর আর্শে উঠেছেন আরোহণ করেছেন এই কথাও কোনো সহি হাদিসে আসেনি এটা তো ভিন্ন কথা কিন্তু আর্শে নাকি উঠতেছেন আবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাঁধের উপরে পা দিয়ে এটা মহাদেসেনে কারাম বলছেন এটা একেবারে মিথ্যা কথা জঘন্য মিথ্যা কথা জাল হাদিস আচ্ছা ছাপ্পান্ন নম্বর জাল হাদিস যেটি সেটি হলো তাফাক্করু সা আতেন খাই রুমেন আবাদাতে সানা যে কিছু সময় চিন্তা করা হাজার বছর এবাদতের চেয়ে উত্তম অল্প সময় রাত্রে আপনি ঘুমানোর আগে একটু সময় চিন্তা ফিকির করবেন এই ফিকির আপনার এক হাজার বছর আবাদত করার চাইতে এই ফিকির উত্তম চিন্তা ফিকিরটা উত্তম এটা একেবারে জাল মিথ্যা বানোয়াত মোল্লা আলিকারি রহমতুল্লাহ বলেন যে এটার কোনো সনদ কোনো কথায় আসে নাই সনদবিহীন মিথ্যা বানোয়াত কথা সাতান্ন নম্বর জাল হাদিস যেটি সেটি হলো মেদাদুল ওলামা আফতালুমিন দেমা ইসুহাদা কয় জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও আফদাল এই কথাও কিন্তু আমাদের দেশে শিক্ষিত মানুষের মধ্যে খুব প্রসিদ্ধ শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের কালি খুব পবিত্র খুব উত্তম ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই ইমাম জারকানি মোল্লা আলী কারি রহমতুল্লাহ সবাই বলছেন এটা জাল হাদিস এরকম কোনো হাদিসের গ্রন্থে কোনো হাদিসে আসে নাই তবে কোন কোন মহাদিসাম বলছেন এটা হাসান বসরি রহমতুল্লাহ আলের উক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলী মাঝে মাঝে আপনার জ্ঞানের মর্যাদা বলতে গিয়ে মাঝে মাঝে হাসান বসরি রহমাউল্লাহ বলতেন যে মেদাদুল ওলামা আফদাল উম্মিন দেমা ইসুহাদা যে শহীদের রক্তের থেকেও আপনার জ্ঞানের কলমের কালি উত্তম এটা হাসান বসরি রহমতুল্লাহ বক্তব্য এটা নবী সাল্লা ইসলামের বক্তব্য নয় আচ্ছা, আটান্ন নম্বর জাল হাদিস যেটা সেটা হলো ওলামাউ উম্মাতি কা আম্বিয়াই বানি ইসরাইল যে আমার উম্মতের আলেমেরা বনি ইসরায়েলের নবীদের সমান নওয়াজ এটা ভিত্তিহীন সনদবিহীন মিথ্যা বানোয়াট এবং জাল কথা এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ইমাম সাকাবি রহমতুল্লাহ আলী তারা সকলে বলছেন যে এই জাতীয় কোন হাদিস নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন নাই এমনকি খালি এই ওয়াজ এখানে সীমাবদ্ধ নাই এটা ছোটবেলা থেকে আমরা আরও শুনছি এর সাথে নবী সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গেছে মুসা আলাহিসাল্লামের সাথে দেখা হয়েছে তো মুসা সাল্লাম দোষছে আপনি নাকি বলছেন পৃথিবীতে আপনার উম্মতকে যে ওলামা উম্মাতি কাম্বিয়া বানী ইসরাইল যে আপনার উম্মতের আলেমেরা নাকি বনি ইসরায়েলের নবীদের সমান এই কথা কি আপনি বলছেন তখন সালাম বলছেন হ্যাঁ আমি বলছি তো <laughs> বলার পরে মুসা জিজ্ঞেস করছে এটা কেমনে হয় আমরা এত বড় নবী আর আপনার আলমেরা কেমনে আমাদের সমান হয় তো বলছেন দেখেন আপনি পরীক্ষা করে আমার উম্মতার আলমদেরকে তখন নাকি মুসা আলাহিসাম খুঁজতে খুঁজতে ইমাম আলী রহমতুল্লাহ আলীকে পাই গেছেন তখন ইমাম গাজালি রহমতুল্লাহ লেখে জিজ্ঞাসা করছে এই বলো তো তোমার নাম কি কে জিজ্ঞাসা করছে মুসা আলাইসালাম জিজ্ঞাসা করছে এই তোমার নাম কি বলছে যে আমার নাম আমার নাম ইমাম গাজালি আমার বাপের নাম এটা দাদার নাম এটা এইভাবে উনি বলতে আছে খালি তো তখন নাকি মুসা আলাইসালাম ধমক দিছে এই তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি তুমি এতগুলো বলো কেন তো মুসা আলাইসালাম ধমকে ইমাম গাজালি রহমতুল্লাহ থামছেন থামি নাকি বলছেন যে আপনাকে আল্লাহ সুবান জিজ্ঞাসা করছিল যে ওয়ামা তিলকা বি আমিনিকা ইয়া মুসা হে মুসা তোমার হাতের মধ্যে কি তা আপনি উত্তর দিবেন কলা হিয়া আসা আমার হাতে লাঠি কিন্তু আপনি কেন বলছিলেন যে আমি এটা দিয়ে ছাগলকে পাতা ছিঁড়ে নিই এটা এটা করি এটা করি এটা করি আপনি এগুলো বলছেন কেন তো তখন মুসা আলাইসাল্লাম বলছেন যে শোনো আমি অনেক দিন পরে আল্লাহ তাল্লাহার সাথে কথা বলার একটা সুযোগ পাইছি এই জন্য আমি চাচ্ছিলাম আমার কথাটা একটু দীর্ঘায়িত হোক লম্বা হোক এই জন্য আমার জিজ্ঞেস না করলেও আমি নিজের থেকে বলতেছি খালি তো ইমাম গাজালি রহমতুল্লাহ বলতেছেন আমিও যে আপনার শত শত বছর পরে পৃথিবীতে আসছি তা পৃথিবীতে তখনও আসেন নাই নবিস মেরাজ রাত্রে আমি আপনার শত শত বছর পরে পৃথিবীতে যাব তা আমিও একটু সুযোগ পাইছি আপনার সাথে কথা বলার জন্য এই জন্য আমি কথা লম্বা করছি দেখেন নাহজুবিল্লাহ কত বড় ডা মিথ্যা কথা কত সুন্দর করে তালগোল পাকায় মিলে ফেলছে মিলে এটা যুগে যুগে সুরকার ওয়াইজারা সুরকার বক্তারা হাজার হাজার ওয়াজ মাহাবিলে এটার ওয়াজ হয়ে গেছে এবং কোটি কোটি টাকা ইনকামও হয়ে গেছে এই মিথ্যা ওয়াজ দিয়ে এ পর্যন্ত ধরেন আজ থেকে কয়েকশো বছর যদি এই ওয়াজ মাহফিল করে আসে কত কোটি টাকা ইনকাম হয়েছে কতজন এটা দিয়ে ইনকাম করে টাকা ইনকাম করে ফেলছে অথচ একেবারে ডাহা মিথ্যা কথা এটা কোথায় আসছে যে মুসা আলাহিসাল্লামের সাথে ইমাম গাজালের দেখা হয়েছে মেহরাজের রাত্রে হয়েছে এইরকম ঘটনা ঘটলে এটা হাদিসে আসতো না অথচ কোন সনদে কোন হাদিসের কিতাবে কোন গ্রন্থে কোথাও আসা নাই হ্যাঁ, এই জন্য এটা সবাই ঐক্যমত এটা জাল হাদিস তবে একটা হাসান হাদিস আছে তিরমিজি আবুদাউদ ইবনে মাজার মধ্যে নবিসাম আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া এটা হাসান এই হাদিসটা যে ওলাম আমার উম্মতের ওলামাই কেরাম ওলামাই কেরাম হলেন নবীদের ওয়ারিস মানে নবীদের নবীরা হলেন পৃথিবীতে কোনো সম্পদ ওয়ারাস রেখে যান না রেখে যান এলেম তো সুতরাং এলেমের ওয়ারিস তো ওলামারাই এই জন্য ওলামাই কেরাম নবীদের ওয়ারিস এটা ঠিক আছে কিন্তু এই উম্মতার আলেম বনি ইসরায়েলের নবীর সমান এটা মিথ্যা কথা এটা জাল হাদিস তো উনষাট নম্বর যেটা সেটা হলো ওলামাই কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে জাল হাদিস বানানো হয়েছে নজরত ইলা ওয়াজহিল আলমে আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি 60 সানা সিয়ামান ওয়া কিয়ামান অর্থাৎ একজন আলেমের চেহারার দিকে তাকানো এটা আপনার ষাট বছর রোজা রাখা সারা রাত আবাদত করার চাইতে উত্তম খালি আলেমের চেহারার দিকে তাকাইলে বাস এই হাদিস যদি কেউ শুনে তার তো আর কিছু দরকার নাই খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে হুজুরের নুরানি চেহারা হুজুরের নুরানি চেহারা তো হুজুরের হুজুরের আপনার গাভীর প্রথম দুধটা দই কার জন্য আনে হুজুরের জন্য সবচেয়ে ভালো ফলটা ফেপেটা তারপর গাছের আমটা যেটা সবচেয়ে ভালো এটা হুজুরের জন্য তারপর মুরগি ডিম দিছে ওইটা হুজুরের জন্য আঙ্গুর কিনে হুজুরের জন্য কমলা হুজুরের জন্য তো বসা বসে খাওয়াইলে তো চেহারা নুরানি হবেই বা আমাদের হুজুরের চেহারা কি নুরানি আপনি বসায় বসে এগুলা খাওয়াইলে তো একটা সোরেরে খাওয়াইলেও চেহারা নুরানি হয়ে যাবে যে কারণে খাওয়ান চেহারা নুরানির সাথে আপনার বুজুর্গির এটার কোনো সম্পর্ক নেই বেলাল রাদি আল্লাহ সবচেয়ে কালো মানুষ ছিলেন অথচ এই উম্মতের মধ্যে কত বড় আল্লাহর অলি নবী সাল্লামের মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করছেন সোহান আল্লাহ তো আমি যে কথাটা বলতেছি যে দেখেন আলেমদের প্রতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য জাল হাদিস বানায় ফেলা হয়েছে একবার তাকাইবেন আলেমদের চেহারার দিকে ষাট বছর আপনি রোজা রাখা এবং সারা রাত আবাদত করার চাইতেও উত্তম এটার মহাদেশ বলেন এটা একেবারে মিথ্যা কথা বানোয়াট আচ্ছা সর্বশেষ যেটা ষাট নম্বর এটা হলো একই সাথে সম্পর্কিত সেটা হলো নাওমল আলেমে খাইরুমিন এবাদাতিল জাহেলে এটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি এটার উপরে সারাংশ লিখতাম এটার উপরে এই ভাব সম্প্রসারণ লিখতাম পরীক্ষায় আসতো যে নাওমল আলেমে খাইরুমিন এবাদাতিল জাহেলে জাহেলের এবাদতের ছাইতে আলেমের ঘুম উত্তম আলেম ঘুমাই থাকলে আর জাহেল দিতে আবাদত করলে তাও আলেমের ঘুমটা উত্তম অনেকে কয়ে আরে আলেমই ঘুমাই থাকলে তো সুবিধা রাত্রে আবাদত লাগে না কিছু লাগে না ফজরের নামাজ না পড়লে অসুবিধা নেই ঘুমাই রয়েছে আলেম উনি তো আলেম আর জাহেল সারা রাত আবাদত করলেও নাকি আলেমের ঘুম উত্তম এই বাক্যটা একেবারে জাল এটা কোনো সনদে এটার কোনো অস্তিত্ব নাই কোনো হাদিসের কিতাবেও আসে নাই তবে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটা হাদিস আসছে দয়ফ দুর্বল একটা হাদিস আসছে সেই হাদিসটা হলো এরকম যে নাওমন আলা এলমিন খাইরুমিন সলাতেন আলা জাহালিন যে নবিসাম বলছেন যে একজন জাহেলের সলাতের থেকে যে আলেমের ঘুম উত্তম মানে একজন আল এলেম নিয়ে ঘুমিয়ে থাকা নাওমান আলা এলমিন এলেম নিয়ে ঘুমানো খাইরুমিন সলাতেন আলা জাহালিন মূর্খতা নিয়ে সলাত আদায় করার চেয়ে উত্তম কারণ মূর্খতা নিয়ে সলাত আদায় করলে সে তো সলাতের ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা কিছুই জানে না দেখা গেছে ফরজ তরক করে বসে রয়েছে তার নামাজে হয়নি এই জন্য আরেকজন এলএম জানছেন তো তিনি তো জানেন নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত তাহলে ওনার ঘুমটাও তার আবাদতের চাইতে তার সলাতের চাইতে উত্তম এই হাদিসটা তবে সহি না এই হাদিসও সহি না এটাকেও সমস্ত মহাদেশ বলছেন দই দুর্বল হাদিস তবু এটা সনদে আসছে এটা জাল না কিন্তু ওইটা একেবারে জাল যেটা নওমুল আলমে খাইরুমিন আবাদাতুল জাহেলে জাহেলের আবাদতের চাইতে আলেমের গুম উত্তম সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আজকে আলোচনা করব না এই দশটি জাল হাদিস আমরা আজকের আলোচনা শুনলাম এগুলো আমাদের দেশে একেবারে প্রচলিত প্রসিদ্ধ যেগুলো রয়েছে এগুলো নবী সাল্লামের নামে চালানো হয় হাদিসের নামে সমাজে প্রসিদ্ধ হয়ে আছে আর এগুলোর আরো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এর আগেও বলছি যে একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি হ্যাঁ এই বইটার লেখক হইলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ হ্যাঁ, তার এই বইটা পড়বেন এই বইটার মধ্যে এই এই যে আলোচনাগুলো আমরা করেছি এগুলোর আলোচনা আছে সেখানে আপনারা পাবেন এর বাইরেও আরো অনেকগুলো জাল হাদিস আছে ওই গ্রন্থটার মধ্যে এবং জাল হাদিস কি জিনিস জাল হাদিস কাকে বলে আলহামদুলিল্লাহ তিনি সেখানে বিস্তারিত সুন্দর করে আলোচনা করেছেন সেটা আমরা পড়ার চেষ্টা করব তাহলে এগুলোর সাথে ওইটা আমাদের জন্য আরও সহায়ক হবে